মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ প্রিয় দর্শকবৃন্দ আনন্দের সাথে জানাচ্ছি আমরা আবারো ফিরে আসছি কিতাবুত তাওহীদ এর গুরুত্বপূর্ণ দর্শগুলি শোনার বা গুরুত্বপূর্ণ দর্শগুলি প্রদানের ক্ষেত্রে আসুন আমরা আমন্ত্রণ জানাচ্ছি কিতাব উত্তাহিদের যে মূল্যবান ধারাবাহিক দর্শগুলি আমরা শুনে এসেছি সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা তেইশতম দর্শ শুনেছি আজকে আবার আমরা চব্বিশতম দর্শ শুনব ইনশাআল্লাহ তেইশতম দর্শে আমরা লেখক রাহমাহুল্লাহ যে অধ্যায়টি বেঁধেছিলেন সে অধ্যায়টি ছিল বাবু সাফা সুপারিশকে কেন্দ্র করে সাফাতকে কেন্দ্র করে সেই দর্শে আমরা আলোচনা করেছিলাম লেখক রাহমাহুল্লাহ তিনি সাফাত সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে গিয়ে কতগুলি আয়াত নিয়ে এসেছেন এবং কিছু হাদিস নিয়ে এসেছেন সে আয়াত ও হাদিসগুলি আমরা শুনব শোনার পরে প্রকৃতপক্ষে সুপারিশ কারা করার অধিকার রাখেন এবং কাদের জন্য সুপারিশ করা যাবে বা করতে পারবেন সে বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকের এ দর্শে আলোচনা করব লেখক রাহমাহুল্লাহ তিনি সুপারিশ সংক্রান্ত আলোচনা করতে গিয়ে বেশ চারটি আয়াত এখানে নিয়ে এসেছেন প্রথম হলো সোরা আল আনআম এর একান্ন নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন এ আয়াতে বলছেন আউদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع আল্লাহ রাবুল আলমিন রসুল সাল্লাহ আলী হুসাল্লামকে বলছেন ওয়াংজির বিহিল্লাফুন ইলা যারা তাদের রবের কাছে যাদের হাসর হবে বলে তারা আশঙ্কা করে ভয় পায় তাদেরকে আপনি এ কোরআন দিয়ে এ কোরআনের মাধ্যমে তাদেরকে ভীতি প্রদর্শন করুন এবং তাদেরকে জানিয়ে দিন আল্লাহ রাবুল আলমিনের কাছে আল্লাহ সুবাহান হুয়া তালা ছাড়া আসলে তাদের প্রকৃত সুপারিশের জন্য এবং অভিভাবক হিসাবে কেউ নেই এরপরের আয়াতে আমাদের কাছে আরও স্পষ্ট হবে এরপরের আয়াত যেটি নিয়ে এসেছেন সেটি হলো সোরা জুমার এর চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ রাবুল্লাহ আলম সেখানে বলছেন কোল রাসুল আপনি বলে দিন যত রকমের সুপারিশ রয়েছে সব সুপারিশের মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহ আমরা অনেকেই ভুল ভ্রান্ত চিন্তা নিয়ে মনে করি যে আল্লাহ রসুল সাল্লাম তিনি সুপারিশ করবেন অতএব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে আমরা সুপারিশের আবেদন নিবেদন পেশ করতে শুরু করি এটি কখনো নয় কখনো সঠিক নয় বরং এটাও এক প্রকার শের কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্বয়ং তিনি নিজেও সুপারিশের কোনো অধিকার রাখেন না আমরা সেই দীর্ঘ হাদিসটি থেকে শুনেছি যে সেখানে আল্লাহ রাসুল সাল্লাহ আলি কাছে যখন সুপারিশের জন্য আবেদন করবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম আবেদন শুনেই তিনি আল্লাহর কাছে সুপারিশ শুরু করে দেবেন এটা কখনো সম্ভব নয় বরং তিনি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে আবার সুপারিশের জন্য অনুমতি চাইবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন যখন তাকে সুপারিশের অনুমতি দেবেন তারপর তিনি সুপারিশ করার সুযোগ পাবেন অতএব সকল সুপারিশের মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহান এজন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলে দিচ্ছেন কোল বলে দাও তাদেরকে জানিয়ে দাও জামিয়া সকল সুপারিশের অধিকারী সকল সুপারিশের মালিক সকল সুপারিশ যেন একমাত্র আল্লাহ সুবাহ প্রিয় বন্ধুরা এরপরেই আরো বেশ কিছু আয়াত নিয়ে এসেছেন সেই আয়াতগুলি বলার আগে আমরা একটু জানাতে চাই সকলকে তা হলো কোরআন এবং হাদিসে যে সুপারিশগুলি এসেছে সেগুলি প্রাথমিকভাবে দুইভাবে বিভক্ত এক হলো আশাফা আল মানফিয়া অর্থাৎ কেয়ামতে কোনো সুপারিশ থাকবে না নেতিবাচক হিসাবে আলোচনা করা হয়েছে আয়াতগুলিতে সুপারিশ নেই এই সুপারিশ নেই বলতে যে সমস্ত আয়াতগুলিতে বলা হয়েছে সবগুলি হলো এগুলি অমুসলিমদের ক্ষেত্রে যারা কাফের অথবা মুশরেক তাদের ক্ষেত্রে হলো কেয়ামতে কোনো রকমের তাদের সুপারিশ নেই ভিন্নমাত্র তাদের কোনো সুপারিশ নেই কেউ কারো কোনো সুপারিশের সুযোগ নেই তাদের আর কোরআন এবং হাদিসে আরেকটি সাফাত এসেছে সেটি হলো কোরআনের যে সমস্ত আয়াতগুলিতে সুপারিশের আলোচনা এসেছে বা হাদিসে যেগুলি সুপারিশের আলোচনা এসেছে সেগুলি হলো যারা আহলু তাওহিদ ওয়াল ইখলাস যারা তাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শেরকে কখনো লিপ্ত হন নাই বা লিপ্ত হলেও সেটা থেকে তৌবা করে ফিরে এসেছেন এবং তাওহিদ ও ইখলাসের উপরে ছিলেন তাদের জন্যই হলো এই সুপারিশ তো আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন বলে দাও যে সকল সুপারিশের মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহ তার হাতেই সব সুপারিশ অন্য কারো হাতে নেই আরেকটি আয়াতে খুব সুন্দরভাবে বলছেন সোরাবাকার আর দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ রবুল আলমিন বলছেন কার ক্ষমতা রয়েছে কার অধিকার রয়েছে আল্লাহ সুবাহ কাছে তার অনুমতি ছাড়া সুপারিশ করতে শুরু করবে কার অধিকার রয়েছে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনিও আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে আল্লাহ রাবুল্লাহ আলমিনের অনুমতি ছাড়া সুপারিশ করার সুযোগ পাবেন না তাই আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন কার অধিকার রয়েছে কার ক্ষমতা রয়েছে আল্লাহ সুবাহর হুয়া তালার কাছে গিয়ে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া প্রিয় বন্ধুরা আল্লাহ রাবুল্লাহ আলমিন ভাবে বলছেন আরেকটি গুরুত্বপূর্ণ আয়াত সুরা সাবা এর বাইশ থেকে চব্বিশ নম্বর আয়াতে খুব সুন্দরভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন তুলে ধরেছেন আল্লাহ বলছেন قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض قل ادعوا الذين زعمتم من دون الله বলে দিন তোমরা যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে মনে করে থাকো বা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা তোমাদের আবেদন নিবেদন পেশ করে থাকো যাদের কাছে আসলে প্রকৃতপক্ষে এরা আসমান জমিন কোথাও বিন্দুমাত্র এদের কোনো অধিকার নেই বিন্দুমাত্র কিছুর মালিক তারা নয় আমার এত সব হয়তো ধন সম্পদ বা অন্য কিছু থাকতে পারে এগুলির কি আমি তাহলে মালিক না আসলে এগুলির আমিও মালিক নই এগুলির মালিক হলেন স্বয়ং আল্লাহ সুবহান হুয়া তালা তিনি যদি আমার শুধু একটু ঘোষণা দেন বলেন যে তুমি মৃত হয়ে যাও তাহলে আমার সব শেষ হয়ে যাবে আমি নিজেও শেষ হয়ে যাব অতএব এই সব কিছুর মালিক একমাত্র আল্লাহ সুবহান হুয়া তালা তাই যাদের কাছে আমরা কিছু পাবো মনে করে ধর্ণা দিচ্ছি যারা আমাদেরকে কিছু দিবেন এই বিশ্বাস রাখে আমরা যাদের কাছে আবেদন নিবেদন পেশ করছি আল্লাহ বলছেন বলে দাও লা ইয়ামলিকুনা তারা আসমান মাঝে সামান্যতম বিন্দু পরিমাণও এর মালিক তারা নয় ওয়ামা লাহুম ফিহিমা মালিক নয় নিজেরা তবে তাহলে কি তারা আল্লাহ সুবহান হওয়া আল্লাহর সাথে তাদের কিছু অংশ রয়েছে আল্লাহ বলছেন না ওয়ামা ফি হিমা মিন শিরক এগুলির মালিক আল্লাহ রাবুল্লাহ আলমিন কিন্তু তারা নিজেরা স্বতন্ত্র মালিক নয় তাহলে কি তাহলে তাদের কি মনে করতে পারি আমরা নিজেরা যেহেতু স্বতন্ত্র মালিক নয় তাহলে তাদের হয়তো আল্লাহ রাবুল আলমের সাথে কিছু অংশ রয়েছে আল্লাহ বলছেন সেটাও ওয়ামালাহুম না তাদের কোনো অংশও নেই তারা আল্লাহ রাবুল আলমিনের কোনো অংশও রাখে না তাহলে যদি আল্লাহ রাবুল আলমিনের সাথে অংশ নাই তাদের কোনো শরিকও না তারা তাহলে আল্লাহ রাবুল আলমিনের সহযোগিতা দিতে পারেন তারা এটা হয়তো কেউ মনে করতে পারে আল্লাহ রাবুল আলমী সেটাও বলছেন ওয়ামা লাহু মিনহুম মিন জাহির না তারা কেউ আল্লাহ রাবুল্লাহ আলমিনের কোন সাহায্যকারী সহযোগিতা দানকারীও নয় আল্লাহ রাবুল্লাহ আলমিনের পরে বলছেন ওয়ালা তংফাউ ইনদাহু ইল্লা লিমান আদিন আলাহ অতএব জেনে রাখো সকল দিক থেকে তারা আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে সুপারিশ করার তো কোনো অধিকারই রাখে না বরং ওয়ালা তংফাউ ইনদাহু ইল্লা লিমান আদিন আলাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন যাকে অনুমতি দিবেন যাকে সুযোগ দিবেন তিনি ছাড়া কেউ আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে সুপারিশ করারও সুযোগ পাবে না অধিকার রাখে না যদি করেও থাকে সেটা কোনো কাজেও আসবে না শুধু কাজে আসবে ওই ব্যক্তির সুপারিশ যে ব্যক্তিকে আল্লাহ সুবাহান হতালা অনুমতি দিয়েছেন প্রিয় বন্ধুরা এমনইভাবে লেখক রাহমাহুল্লাহ এ অধ্যায়ে কয়েকটি আরো গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন আমরা সেই হাদিসগুলিও শুনবো এরপর আবার এই আয়াত এবং হাদিসগুলি থেকে আমরা শিক্ষণীয় বিষয়গুলি বের করব যে আসলে তাহলে কারা সুপারিশ করতে পারে এবং কাদের জন্য করতে পারে কিভাবে আমরা সেই সুপারিশ পেতে পারি আশা করি আপনারা অনেক ধৈর্য সহকারে আলোচনা শুনছেন দর্শ শুনছেন আমরা এখন একটু ছোট্ট বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার আপনারা সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়টির আলোচনা ইনশাআল্লাহ শুনবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত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 সব নাকচ করে দিয়েছেন অর্থাৎ কেউ মনে করে যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের তারা সহযোগী আল্লাহ নাকচ করলেন কেউ মনে করতে পারে যে তারা অনেক কিছুর মালিক আল্লাহ রবুল্লাহ আলমিন তাও নাকচ করেছেন যে তারা কিতমির একটা খেজুরের বিচির উপরে যে ছোট্ট পাতলা করে একটা আবরণ থাকে আল্লাহ বলছেন যে এটারও তারা মালিক নয় বরং এই আয়তে বললেন যে আসমান জমিনে বিন্দু পরিমাণেরও তারা মালিক নয় অতএব সব বিষয়গুলি আল্লাহ যখন নাকচ করে দিলেন নিষেধ করলেন ফানাফা আইয়া খুন অতএব আল্লাহ রাবুল্লাহ আলমিন ছাড়া অন্য কারো রাজত্বে কিছু অংশ রয়েছে এটাও আল্লাহ রাবুল্লাহ আলমিন না করলেন আউকিস্তুম মিনহু অথবা কিছু অংশ রয়েছে সেটাও না করলেন আউ ইয়াকুন আউন আনলিল্লাহ অথবা তারা আল্লাহর সহযোগী এটাও না করলেন ওয়ালাম ইয়াবকা ইল্লা শাফা কিছুই বাকি নাই তাহলে একটি তাহলে পথ রয়েছে যে তারা আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে সুপারিশ করবে এই জন্য আমরা তাদের কাছে হয়তো ধারণা দিব فبين أنها لا تنفع إلا لمن أذن له الرب আল্লাহ রব আলমিন সেটাও বর্ণনা করে দিলেন না ওয়ালা আলমিন যাকে অনুমতি দিবেন তার ছাড়া অন্য কারো আল্লাহ কাছে কোনো কাজে আসবে না ওয়ালা ইল্লা ওয়ালা তারা আল্লাহ কাছে কারোর জন্য সুপারিশ করতে পারবে না ইল্লা লিমানির তবা আল্লাহ রাবুল্লা আলমিন যার প্রতি সন্তুষ্ট হবেন সেই ব্যক্তি ছাড়া এবং সেই ব্যক্তির জন্য ছাড়া আর কারোর জন্য এবং কেউ সুপারিশ করতে পারবে না অতএব মুশ্রিকেরা সেই নামধারী মুসলিম মুশরিক হোক আর অরিজিনাল মুশরিক হোক তারা আজকে যে সুপারিশের সাফাহাতের যে দোহাই দিচ্ছে সেই সাফাহাতকে আল্লাহ রাবুল্লাহ আলমিন না করে দিয়েছেন যে এই ধরনের সাফাহাতের কোনো সুযোগ নেই কোরআন মাজিদ সেগুলি স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছে وأخبر النبي صلى الله عليه وسلم أنه يأتي বরং স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও নিজের বিষয়টিকে বলেছেন যে আন্নাহু ইয়াতি তিনি কিয়ামতের দিনে আসবেন ফায়াসজুদুল রব্বিহি ওয়া ইয়াহমাদুহু তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদায় পড়ে যাবেন আল্লাহর প্রশংসা করবেন ওয়ালা ইয়াবদা বিশাফাআতি আউওয়ালা তিনি এসেই শুধু আল্লাহর কাছে সুপারিশ শুরু করে দিবেন তা নয় আর আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহর কাছে সেজদায় পড়বেন আল্লাহর প্রশংসা গুণগান বর্ণনা করবেন সুম্মা ইউকালু লাহু ইরফা রাসাক ওয়া কুল ইউসমা ওয়া সাল তু'তা ওয়া শাফফি'তু শাফফা এবং বলা হবে যে উঠাও তোমার মাথা এবং তুমি কি করো সুপারিশ করো তোমার সুপারিশ শোনা হবে তুমি চাও তোমাকে দেওয়া হবে আল্লাহ আকবর আসলে আসুন লক্ষ্য করে দেখি আরও কিভাবে দুটি হাদিসে আল্লাহ রাসুল সাল্লাম আল্লাহ রাসুল সাল্লাম তিনি যে সুপারিশ করবেন সেই সুপারিশ কি সেটা যার ইচ্ছা তার জন্যই তিনি সুপারিশ করবেন না সেটারও একটি নীতিমালা দিয়েছেন যারা পৃথিবীতে আজকে শেরকে লিপ্ত হয়েছে সুপারিশের নাম দিয়ে হোক আর যেভাবেই হোক না কেন কেয়ামতের দিন আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহসাল্লামের সুপারিশ তাদের জন্য নয় রাসুল সাল্লাহ আলহিহসাল্লাম বলছেন যেটি সহি মুসলিমের প্রথমে হাদিসটি হল সহি মুসলিম তিনি বলছেন মুস্তাজাবাতুন আল্লাহ রাবুল আলমিন যুগে যুগে যেসব নবী রাসুলকে প্রেরণ করেছেন সকলের একটা সুযোগ ছিল একটা বিশেষ দোয়া সেই দোয়া আল্লাহ কবুল করেন সকল নবীগণ কুল্লু নবীন দাওয়াতা সকল নবীগণ তাদের দোয়া পৃথিবীতেই সেটা শেষ করে ফেলেছেন ওয়ান্নিখ তাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা কিন্তু আমি আমার যে দোয়ার সুযোগটি রয়েছে সেটিকে পৃথিবীতে আমি শেষ করিনি বরং ওটিকে অবশিষ্ট রেখেছি কেমতের দিন সেটি সুপারিশের মাধ্যমে সেই দোয়াটি আল্লাহ রাবুল আলমের কাছে করব তারপর বলছেন ফাহিয়া না ইনশা আল্লাহ মান মা চালা ইউশরিক বিল্লাহি শাইআ আর আমার এই সুপারিশ পাওয়ার অধিকার হলো তার সেই পেতে পারে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোন রকমের শিরকে লিপ্ত না হয়ে মারা যাবে শির মুক্ত হয়ে যে ব্যক্তি মারা যাবে সেই ব্যক্তি আমার এই সুপারিশ পাওয়ার অধিকার রাখে আল্লাহ তাহলে যারা আজকে সুপারিশ পাওয়ার দোহাই দিয়ে নিজেরা শিরকে লিপ্ত হয়ে যাচ্ছি মনে রাখতে হবে যে কখনো সুযোগ নেয় আল্লাহ রাসুল সাল্লাহামের সুপারিশ পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় এমনকি যদি আজকে আমরা আল্লাহ রাসুল সাল্লাহামকেও তার কাছে আমরা আবেদন নিবেদন শুরু করি যার মাধ্যমে আমরা মুশ্রেক হয়ে যাচ্ছি মুশ্রেক হয়ে গেলে এই মুশ্রেকের জন্য আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সুপারিশ নেই খুব আশ্চর্যের বিষয় যে আল্লাহর রাসুল সাল্লাহামের কাছে সুপারিশ পাওয়ার জন্য তার সুপারিশ পাওয়ার জন্য আমরা তার কাছে আজকে আবেদন নিবেদন শুরু করে দিয়েছি তার সুপারিশ পাওয়ার জন্য তার কাছে আমরা আবেদন নিবেদন শুরু করেছি কিন্তু সেই আবেদন নিবেদনেই আমাদেরকে মুশেক বানিয়ে দিচ্ছে যার ফলে এটাই আমাদেরকে আল্লাহ রাসুল সাল্লামের সুপারিশ থেকে বঞ্চিত করবে কারণ তিনি বলছেন সেই যোগ্যতা রাখে যে ব্যক্তি আল্লাহ সাথে কাউকে শরিক না করে করেছে অন্য আরেক প্রসিদ্ধ আবু আল্লাহ জিজ্ঞাসা করলেন যে ব্যক্তি তার অন্তর থেকে খালেস ভাবে লাহ বলবে যার কারণে সে জীবনে কখনো শেরকে লিপ্ত হয় নাই অন্য বর্ণনায় এসেছে মুখলিসান ওয়া কেমন যে তার মুখ দিয়ে যা উচ্চারণ করতেছে ভিতরেও তাই রয়েছে বা ভিতরে যা রয়েছে মুখ দিয়েও তাই উচ্চারণ করছে এমন ব্যক্তি যে অর্থাৎ কোন রকমের মৌখিক হোক আন্তরিক হোক আকিদা বিশ্বাসের হোক কর্মের হোক কোন প্রকারের সেরকে যে লিপ্ত হয় নাই সেই ব্যক্তি হলো একমাত্র আমার এই সুপারিশ পাওয়ার অধিকার রাখে প্রিয় বন্ধুরা তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আজকে আমরা যে যাই বলি না কেন কখনো আমাদের জন্য এটি সম্ভব নয় এই সুপারিশ পেতে হলে এই সুপারিশের যদি আমরা আশা করি তাহলে আমাদের একটি পথ সেটি হবে আল্লাহ সুবাহ তাওহিদের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে তাওহিদ আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে তাওহিদ আমাদেরকে ভালোভাবে উপলব্ধি করতে হবে এবং তাওহিদের প্রতিটি খুঁটিনাটি বিষয় আমাদেরকে জেনে শুনে তাওহিদের উপর আমাদের আকিদা বিশ্বাসের ক্ষেত্রে আমাদের আমল আখলাকের ক্ষেত্রে আমাদের আবাদত আবাদতবন্দীর ক্ষেত্রে আল্লাহ সুবাহ একত্রবাদের উপর প্রতিষ্ঠিত হতে হবে এবং সকল প্রকার শের থেকে আমাদেরকে মুক্ত হতে হবে কোনো আকিদা বিশ্বাসী আমল আখলাকে আবাদত বন্দেগিতে কোন দিক দিয়ে যেন আমাদের মাঝে সেই শেরকের গন্ধও না থাকে তাহলেই আমরা আল্লাহ রাবুল্লাহ আলমিনের সেই বিশেষ সুপারিশ কেয়ামতের দিন পেতে পারি এছাড়া কখনো আমাদের সুপারিশের আশা করার সুযোগ নেই এই আয়াতগুলির আলোকে আমরা বলতে পারি যে সুতরাং সুপারিশ এর জন্য উল্লেখযোগ্য হলো দুটি শর্ত রয়েছে দুটি শর্ত যিনি সুপারিশ করবেন তার জন্য এবং যার জন্য সুপারিশ করা হবে তার জন্য সকল ক্ষেত্রে দুটি শর্ত রয়েছে আল্লাহ রাবুল আলমিন সেই শর্ত দুটি কোরআনুল করিমে বিভিন্ন আয়াতে সুন্দরভাবে তুলে ধরেছেন প্রথম শর্ত হলো আল ইদনু মিন আল্লাহ আল্লাহ সুবাহানা তালার পক্ষ থেকে সুপারিশের জন্য অনুমতির দরকার যার মন চাইবে তিনি কেমতের দিন দাঁড়িয়ে সুপারিশ করতে পারবেন এত সহজ নয় আমরা শুনলাম দীর্ঘ হাদিসে সকল প্রসিদ্ধ যারা নবী রাসুল তারাও যখন অপারগতা প্রকাশ করবেন সর্বশেষে রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের কাছে সুপারিশের জন্য আসলে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি আল্লাহ রাবুল্লাহ আলমের কাছে সেজদায় পড়ে যাবেন আল্লাহ রাবুল্লাহ আলমের কাছে তিনি কাদা কাটা করবেন আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে তিনি সেজদায় পড়ে থাকা অবস্থায় অনুমতি চাইবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তারপর তাকে অনুমতি দিলেন দিলে তারপর তিনি সুপারিশ করার সুযোগ পাবেন এ নয় যে তিনি এসেই আল্লাহর কাছে সুপারিশ শুরু করে দিবেন তাই নয় এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন তিনি বলেন কার অধিকার রয়েছে কার ক্ষমতা রয়েছে যে আল্লাহ সুবাহ অনুমতি ছাড়াই আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে সুপারিশ করবে এমন কার অধিকার রয়েছে এমন কার ক্ষমতা রয়েছে ভাবে অন্য আয়ত আল্লাহ রাবুল্লাহ আলম বলছেন তাদের সুপারিশ কেমতের দিন কোনো কাজে আসবে না কোনো উপকার আসবে না কেবলমাত্র আল্লাহ রবুল্লা আলমিন যাকে অনুমতি দেবেন এবং যার প্রতি সন্তুষ্ট হবেন তারই জন্য সুপারিশ কাজে আসবে তারই জন্য সুপারিশ হবে এছাড়া কারোর জন্য নয় তাহলে প্রথম শর্ত হলো আল এদিন মিনাল্লাহ যিনি সুপারিশ করবেন তাকে আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের মনোভূত ব্যক্তি তাকে হতে হবে যিনি আজকে মানুষকে ডাক দিচ্ছেন আহ্বান জানাচ্ছেন আল্লাহর শের করার জন্য তিনি কি কোনোদিন আল্লাহ রবাহ আলমিনের কাছে কেয়ামতের দিন অনুমতি পেতে পারেন বলে কখনো আশা করা যায় না আল্লাহ রবাহ আলমিন তার প্রতি সন্তুষ্ট হবেন কখনো হতে পারে না কারণ আল্লাহ রবাহ আলমিনের সাথে যে শেরকে মানুষকে লিপ্ত করাচ্ছে তাকে আল্লাহ রবাহ আলমিন অনুমতি দিবেন এটি অবাস্তব একটি অসম্ভব কথা প্রিয় বন্ধুরা তাই আসুন যাদেরকে আমরা মনে করছি বা যারা আজকে ঘোষণা দিচ্ছে যে তারা কেমতের দিন সুপারিশ করে নিয়ে যাবে তাদের অনুমতির সুযোগ কোথায় দ্বিতীয় শর্ত হলো রেদাহু যিনি সুপারিশ করবেন এবং যার জন্য করা হবে তাদের সকলের প্রতি আবার আল্লাহ রবাহ আলমিনের সন্তুষ্টি থাকতে হবে আল্লাহ রব আলমিন যেটি অন্য আয়াতে বলছেন ওয়ালা ইল্লা তদা সুপারিশকারী যাদেরকে সুপারিশের জন্য আল্লাহ অনুমতি দিবেন এরা যে আবার পাইকারি হারে সুপারিশ করতে শুরু করবেন তাও নয় এরা শুধু ওই সমস্ত ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবেন বা করবেন লেমানির তদা আল্লাহ রাবুল আলমিন যাদের প্রতি সন্তুষ্ট রয়েছেন তাদের বরং আমরা স্পষ্ট বুঝলাম জানলাম যে স্বয়ং আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি অপায়কারী হারে সুপারিশ করবেন না তিনি বলছেন যে সাফা আতি হিয়া লিমান আমার এই সুপারিশ হলো ওই ব্যক্তির জন্য যে আল্লাহ রবাহ আলমিনের সাথে কোনো রকমের শিরকে লিপ্ত হয়নি প্রিয় বন্ধুরা আসুন আমরা যেন সকল দিক থেকে সতর্ক হয়ে শের করার মতো জঘন্যতম অপরাধ থেকে আমরা বিরত থাকতে পারি নিজেরা বিরত থাকব এবং অন্যরা যারা আজকে ভুল ধারণার মাঝে রয়েছে বিভ্রান্ত হয়ে চলছে শয়তানের প্ররোচনায় তারা আজকে শেরকে লিপ্ত হচ্ছে আমরা যেন তাদেরকেও বোঝাতে পারি তাদেরকেও সঠিক পথের দিকে দাওয়াত দিতে পারি আসুন আমরা সকলেই এই বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করে তাওহেদকে ভালোভাবে জেনে তাওহেদকে বুঝে তাওহেদের উপর যেন আমরা সকলে প্রতিষ্ঠিত হতে পারি এবং তাওহিদ বিধ্বংসী যেটি ইমান বিধ্বংসী মানুষের জীবনের সব আমলগুলিকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে বা যার মাধ্যমে শেষ হয়ে যায় যে অপরাধের কারণে সেটি হলো সেই জঘন্যতম শির সেই শের থেকে যেন আমরা বিরত থাকতে পারি শেরকের সকল পথকে ছিন্ন করে দিয়ে আমরা যেন তাওহিদের উপর সুবহানা হুয়া তালার ওয়াহদানিয়াতের উপর প্রতিষ্ঠিত হতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন প্রিয় দর্শক বৃন্দ আপনাদের সকলকে ধৈর্যের সাথে এই কিতাব তাওহিদের মূল্যবান দশ শোনার জন্যে আপনাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ অনেক মোবারকবাদ আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাকে আপনাদের সকলকে আমাদের সবাইকে যাজায় খায়ের দান করুন এবং সঠিক তাওহিদ জেনে সেটার উপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন পেস টিভি বাংলার পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে ধন্যবাদ والسلام عليكم ورحمة الله وبركاته কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেব না দেব না দেব না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা I R F I Al Rayan bank quadrant court আটচল্লিশ Calthorpe road Birmingham U K post code B one five one T H sort code three zero double zero eight three swift B I C code I B O B G B double two IBAN G B five two L Y D three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two U S dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV peace TV মানবতার সমাধান